মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুস্তফা মুহাম্মদ রসুল আধার চোখে আসিল কে ধরার বুকে পাথর হৃদয়ে দয়ার ফুল ফুটালো আধার চোখে আসিল কে ধরার বুকে পাথর হৃদয়ে দয়ার ফুল ফুটানো কে আধার চুকে আসিল কে ধরার বুকে পাথর হৃদয়ে দয়ার ফুল ফুটানো কে সে যে মরুর দুলালি আমেনার বকুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল আধার চুকে আসিল কে ধরার বুকে পাথর হৃদয় দয়ার ফুল ফুটালোকে সে যে মরুর দুলালি হামে নার বকুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল জীবনে যার কোনো ছিল না ভুল হৃদয়ে যার ছিল দয়া তু জীবনে যার কোনো ছিল না ভুল হৃদয়ে যার ছিল দয়া তুল জীবনে যার কোনো ছিল না ভুল হৃদয়ে যার ছিল দয়া তুল দিশে হারা জাতিকে দেখালো পথের কুল দিশে হারা জাতিকে দেখালো পথের কুল সে যে আধার জগতে এক সুরভি ফুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল আধার চুকে আসিল কে ধরার বুকে পাথর হৃদয় দয়ার ফুল ফুটালোকে সে যে মরুর দুলালে আমেনার বকুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মনের কাবাই যারে রবে না মুছে যাবে দুঃখ পেরেশান মনের কাবায় যার রবে না ভুচে যাবে দুঃখ পেরেশান মনের কাবায় যার রবে না ভুচে যাবে খুদার তরফ থেকে যিনি ছিলেন মেহমান খুদার তরফ থেকে যিনি ছিলেন মেহমান সে যে আলোর দিশারি তার নেই কোন তুর মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল আধার চুকে আসিল কে ধরার বুকে পাথর হৃদয়ে দয়ার ফুল ফুটালোকে সে যে মরুর দুলালি আমেনার বকুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুন মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুন আধার চুকে আসিল ধরার বুকে পাথর হৃদয়ে দয়ার ফুল ফুটালোকে সে যে মরুর দুলালি আমে বকুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল মুস্তফা মুস্তফা মোহাম্মদ রসুল